الله تعالى في آية أخرى وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وقال النبي صلى الله عليه وسلم إن في اللسان جرمه صغير ولكن جرمه كبير أو كما قال عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الله تعالى لاکھوں کوٹی شكريا যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে আপন মুর্শিদে কামেলের সহবতে আসার আপন কামেলে মুর্শিদের ডাকে সাড়া দিয়ে এই রহমতি মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা মনে হয় একটু অসন্তুষ্ট আসতে পেরে সন্তুষ্টির খুশির সুক্রিয়া খুশির আওয়াজ অনেক জোরে হয় কিন্তু শায়েখের দরবারে আসছি গুণা মাফ করাইতে আসছি তোবার মজলিসে আসছি কিন্তু সুক্রিয়া আদায় করছি খুব আস্তে আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনার মজলিস জিকিরের মজলিস ওলামা ইকরামের মজলিস বুজুরগান দিনের মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করছেন এজন্য পুনরায় দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বান্দা আল্লাহ তালা আসমান জনীন সৃষ্টির পরে মানব জাতিকে যখন সৃষ্টির জন্য ইচ্ছা করলেন ফেরেস্তা কুলের সাথে আল্লাহ তালা পরামর্শ করছিলেন আল্লাহ তালার পরামর্শের কোনো প্রয়োজন ছিল না তারপরেও আল্লাহ সুবাহ তালা ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করলেন কিন্তু ফেরেস্তারা এক বাক্যে বলে ফেলল বলে আদম মানুষ জাতি সৃষ্টির কোনো প্রয়োজন নাই আমরাই আপনার সুক্রিয়া আপনার তসবি আপনার পবিত্রতা গুণাগুণ বয়ান করার জন্য যথেষ্ট তারা জমিনে আসবে বিভিন্ন গুণা করবে বিভিন্ন মিথ্যা গিবত শেখায়ত বিভিন্ন মানুষের সমালোচনা বিভিন্ন গুনাহের মধ্যে তারা লিপ্ত হবে খুনাখুনি করবে মারামারি কাটাকাটি করবে কাজেই এ সমস্ত মানুষের প্রয়োজন নাই কিন্তু আল্লাহ সুবাহানহু তালা এক বাক্যে উত্তর দিয়ে দিলেন ইন্নি আলামু আলামু যে আমি আল্লাহ যা জানি তোমরা জানো না আল্লাহ তালা লেরেমের মধ্যে ছিল আল্লাহ তালা জানতেন যে তারা আমার পবিত্রতা বয়ান করতেছে ঠিক কিন্তু মানব জাতির মধ্যে এমনও কিছু মানুষ দুনিয়ায় সৃষ্টি হবে আসবে যারা আল্লাহ তালার প্রশংসা আমি আল্লাহর প্রশংসা আমি আল্লাহর পবিত্রতা বয়ান করা নবীদের তরিকা অনুযায়ী চলা এবং আল্লাহ তালার তসমি তাহলিলের মধ্যে নিজের জীবনকে দুনিয়ার উপরে প্রাধান্যতা দান করবে যার কারণে আল্লাহ তাহলে এক বাক্যে বলে দিছিলেন আর বাস্তবেও তাই এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে এ সমস্ত জিনিসের দিকে তারা মুখাফিক্ষি নয় তারা সর্বদা আল্লাহ তালার ধ্যানে আল্লাহ তালার জিকির আল্লাহ তালার স্মরণের মধ্যে কোন কাজটা কিভাবে করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়ে যায় এই কাজের মধ্যেই তারা লিপ্ত যার কারণেই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মেয়রাজ শরীফে গেলেন আল্লাহ তালার ডাকে সাড়া দিতে গেলেন আরশা আজিমের মধ্যে আল্লাহ তালার সাথে দিদারে গেলেন যাওয়ার সময় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত আদম আলি সালাত দেখছিলেন যে আদম আলি সালাত বসা আর আদম আলি সালাত ডান দিকেও এক দল আছে এক বাহিনী আছে বাম দিকেও এক বাহিনী আছে হজরত আদম আলি সালাম যখন ডান দিকে তাকান হাসতে থাকেন খুশিতে তিনি আত্মহারা হয়ে যান আর বাম দিকে যখন তাকান তখন তিনি কানতে থাকেন পেরেশান মলিন চেহারা অবস্থায় থাকেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হজরত জিবরিল আলী সালাতামকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আদম আলাই সালাম জাতির পিতা আদি পিতা তিনি ডান দিকে তাকাইলে হাসতে থাকেন আর বাম দিকে তাকাইলে কানতে থাকেন এর কারণ কি হজরত জিবরিল আলী সালাতাম আল্লাহ তালার হুকুমে রসুলকে জানায় দিলেন যে আর রসুল আল্লাহ ডান দিকে যখন আদম আলাই সালাম তাকান ওই ডান দিকে যে বাহিনী আছে এই বাহিনী আদমের সন্তান এরা জান্নাতি দুনিয়ার মধ্যে এমন আমল করতেছে তারা কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই এমন আমল করবে যে আমলের কারণে যেই কথাবার্তা বলার কারণে তারা জান্নাতি হয়ে যাবে আর আদম আলাই সালাম ডান দিকে তাকাইলে খুশিতে আত্মহারা হয়ে তিনি আনন্দে একেবার ফুটে পড়েন তার বিপরীতে যখনই বাম দিকে তাকান এমন কিছু তার সন্তানকে তিনি দেখতে পান যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত বিভিন্ন গিবৎসকায়ত মিথ্যা পরনিন্দা বিভিন্ন কথাবার্তার মধ্যে বিভিন্ন নাফারমানির মধ্যে লিপ্ত হওয়ার কারণে তারা নামি হয়ে গেছে আর তাদের দিকে তাকাইলে হজরত আদম আলী সালাম কানতে থাকেন আল্লাহ তালা আমাদেরকে মজলিসে আনছেন আল্লাহ তালাই ভালো জানেন যে আমরা কি আদম আলী সালামের ডান পাশের না বাম পাশের যদি বাম পাশের হয়ে যায় তাহলে নিস্তার নাই উপায় নাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আর যদি ডান দিকের হয়ে যাই তাহলে আনন্দের সীমা নাই আল্লাহ তালার সুক্রিয়া আল্লাহ তালার পবিত্রতা এই জন্যই বয়ান করা কোরআন ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত থেকে দুইটা আয়াত ছোট্ট তিনটা আয়াত আমি তেলাওয়াত করছি হজরত আসবেন তার পূর্বেই সামান্য পরিমাণের আলোচনা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুবাহান সুরায় আহজাবের শেষের দিকে ইরশাদ করতেছেন ইয়া আল্লাহ তালা ইয়াহাল্লাদিন আমানু বলে সম্বোধন করছেন ডাক দিছেন ইয়াহান নাস শব্দ এখানে আল্লাহ বলেন নাই অন্য জায়গায় আল্লাহ তালা ইয়াহান নাস বলছেন কিন্তু এই স্থানে আল্লাহ তালা ইয়াহাল্লাদিন আমানু বলছেন হে ইমানদারেরা হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ক্ষুদা ভীতি অর্জন করো আল্লাহর ভয় নিজের মধ্যে অর্জন করো তাকোয়া অর্জন করো পরহেজগারি অর্জন করো ওয়াকুলু সদিদা আর যা বলবে সরল সহজ সঠিক কথা বলো অমূলক কথাবার্তা না জেনে না শুনে না বুঝে এমন কথাবার্তা বলো না কৌলু কৌলেন সাদিদা সাদিদ সঠিক কথা সত্য কথা জানার পরে জ্ঞান অর্জন করার পরে নিজের বুদ্ধি বিবেক অনুযায়ী যা তুমি জানতে পারছো ওইটা মানুষকে বলতে থাকো না জেনে না শুনে আন্তাজি মিথ্যা প্রচার জানলাম না একজনের কাছ থেকে শুনলাম শুনেই বলা শুরু করে দিলাম কোরআন হাদিসে আছে কিনা ওলামা ইকরাম বলছেন কিনা জানা নাই আমার কিন্তু আমি বলা শুরু করে দিলাম যেই কথা আমি বলতেছি তা কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান আছে কিনা কোন হক্কানি ওলামা ইকরাম পীর মাসায়ক বুজুর্গানে দিনের জবান থেকে আমি শুনছি কিনা যদি শুনে থাকি আমি জেনে থাকি তাহলে আমি বলি আল্লাহ তালা ইসাদ করেন কৌলু কৌলেন সাদিদা সত্য কথা সরল কথা জেনে তারপরে বলো অমলুক মিথ্যা না জেনে না বুঝে কোনো কথা কখনো বলবে না তাল্লা সুবাহ এই আয়াতের মধ্যে দুইটা উপদেশ দান করছেন সমস্ত মানুষকে বিশেষত ইমানদারদেরকে আল্লাহ তালা লক্ষ্য করে বলতেছেন যে তোমরা ক্ষুদা ভীতি অর্জন করো কি জন্য তাকোয়া যদি অর্জন হয় পরহেজগারি যদি অর্জন করতে পারি বিভিন্ন গুণা থেকে যদি বাঁচতে পারি সুন্নাত পরিপন্থী কাজ থেকে যদি বাঁচতে পারি জায়েজ কাজ তার কাছে তো জায়েজ কাজ করা জায়েজ কিন্তু আমি জায়েজ করব না আমি সুন্নতের উপরে চলব এই কাজটার মধ্যে সুন্নাত কি জায়েজ আছে কিনা এটা আমি ফতুয়া নিব না আমি ফতুয়া নিব এই কাজটা সুন্নত কিনা যদি সুন্নতের উপরে আমি উঠতে পারি সুন্নত অনুযায়ী চলতে পারি সঠিক কাজের উপরে আমি থাকতে পারি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম তরিকা অনুযায়ী চলতে পারি তাহলে আমার ক্ষুদা ভীতি অর্জন হবে পরহেজগারি অর্জন হবে আল্লাহ তালার নৈকট্য আমি অর্জন করতে পারব আর যদি আমি শুধু জায়েদ আছে কিনা তালাশ করি যে জায়েজ আছে আমি করে নেই সুন্নতের দরকার নাই রসুল কি বলছেন ওটা আমার ফলো করার দরকার নাই হাদিসে কি আছে আমার জানার দরকার নাই ওলামা ইকরাম করতেছেন অমুক করতেছেন তমুক করতেছে আমিও করি এমন কাজ করা থেকে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে নিষেধ করছেন ইয়া ইহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ প্রথমত আল্লাহ তালা উপদেশ দিলেন ইত্তাকুল্লা তাকোয়া অর্জন করো আর তাকোয়া অর্জন করার জন্য লাগবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি যেখানে অর্জন হয় যাদের সোহবতে গেলে যাদের কাছে গেলে আত্মশুদ্ধি অর্জন হবে এমন ব্যক্তিদের তালাশ করে তাদের সোহবতে যাওয়া যা আল্লাহ তালা কোরআনের অন্যত্র ইসাদ করছেন তাকুয়া অর্জন করো খোদা ভীতি অর্জন করো সত্য ব্যক্তি যারা তাদের সাথে থাকো সৎ ব্যক্তিদের সৎ সংস্পর্শ তুমি গ্রহণ করো তো ইত্তাকুল্লাহ আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করার মতো যদি ভয় করা যায় সাহাবা ইকরাম যেমন ভয় করছেন এমনকি রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যিনি ছিলেন দুজাহানের সর্দার সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের নেতা সৈয়দুল মুরসালিন সেই নবী পর্যন্ত আল্লাহ তালার ভয় ভীতি অর্জন করছেন ওয়াসাল্লাম তাকুয়া অর্জন করছেন নিজের মধ্যে তাকুয়া অর্জন করার কারণেই আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে এত সম্মানিত এত মর্যাদাবান করছিলেন বাস্তবে যে কি হয় আল্লাহ তালা তার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দেন হজরত সাহাবা ইকরাম রাজি আল্লাহ তাবিন তবে তাবিন আকাবের দিন বুজুর্গান দিন পীর মাসায়েক যারা আমাদের সামনে আছেন বা চলে গেছেন সম্মান অর্জন করছেন একমাত্র তাকুয়ার কারণে তাকুয়া অর্জন করার কারণেই সম্মানিত হয়েছেন আর অকুল কৌলেন সাদিদা সত্য কথা গঠনমূলক কথা সরল কথা বলতেন জেনে শুনে বলতেন জানার পরে বলতেন না জেনে না শুনে না বুঝে কোনো কথা বলা থেকে আল্লাহ তালা নিষেধ করছেন কৌলু কৌলেন সাদিদা কি জন্য আল্লাহ তালার আদত আল্লাহ তালা যেখানেই উপদেশ দিছেন ওই জায়গায় আল্লাহ তালা তার পূর্বে নিষেধও করে দিছেন যেমন এ আয়াতের পূর্বে আল্লাহ তালা ইরশাদ করছেন ইয়া লা হে মানুষগণ ইমানদারগণ তোমরা ওই সমস্ত ব্যক্তিদের ন্যায় হয়েও না যারা মুসা আলি সালামকে কষ্ট দিছে তো মুসা আলি সালামকে তারা না জানার কারণে না বোঝার কারণে একদল এক বাহিনী মুসা আলি সালামের মতো নবীকে কষ্ট দিছিলেন বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন সমালোচনা করে আল্লাহ তালা এখানে উপদেশ দিচ্ছেন ইত্তাকুল্লাহ তাকুয়া অর্জন করো আল্লাহর ওলি যারা পরহেজগার যারা পীর মাসায়েক হকানি উলামা ইকরাম যারা তাদেরকেও অনুরূপভাবে তোমরা কষ্ট দিও না মিথ্যা বলে তাদের সমালোচনা করে গিবত শেখায়ত করে তাদেরকেও তোমরা এরকম ওই বনি ইসরায়েলের মতো তোমরা এ যুগের অলি যারা হকানি উলামা ইকরাম যারা তাদেরকেও কষ্ট দিও না যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে আল্লাহ তালা দুইটা পুরস্কারের কথা ঘোষণা করে দিচ্ছেন তো কৌলু কৌলান সাদিদা সত্য কথা বলো জেনে শুনে তারপরে বলো কিন্তু আজ আমাদের সমাজে আমরা এমনও কথা বলতেছি জানতেছি না বুঝতেছি না না জেনেই ফতো একটা বসায় দিলাম যেমন আমরা বলে থাকি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাজির নাজির রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমরা হাজির নাজির মনে করে থাকি হাজির শব্দের অর্থ হল উপস্থিত নাজির যিনি দেখেন দর্শক তা হাজির যিনি সর্বত্র উপস্থিত থাকেন সব সময় উপস্থিত থাকেন নাজির যিনি সব জায়গায় দেখেন কোথায় কোন অবস্থায় কি হইতেছে সব কিছু যিনি দেখেন যিনি উপস্থিত তাকেই বলা হয় একমাত্র হাজির নাজির হাজিরুন নাজিরুন জাহিরুন বাতিনুন কার সিপাত ভাই বলেন একমাত্র আল্লাহ তালার সিপাত হাজির সর্বত্র বিরাজমান এই গুণাগুণের অধিকার কে আল্লাহ কি ভাই বুঝতেছেন না বলো হ্যাঁ আওয়াজ একটু কম সর্বত্র বিরাজমান সর্বত্র উপস্থিত থাকার ক্ষমতা গুণ কার আছে সর্বত্র সমস্ত জায়গায় দেখার ক্ষমতা দর্শক সমুদ্রের পানির তলে যে ধুলাবালি ছোট্ট একটা কণা পানির স্রোতে গড়াইতেছে কে দেখতেছেন না রসুল দেখতেছেন কোন জায়গায় কি হতেছে বিশ্বের মধ্যে সব খবর কোন গাছের পাতা কখন পড়বে পড়তেছে কোথায় পড়তেছে কে দেখতেছেন তো সর্বত্র বিরাজমান সর্বত্র উপস্থিত সব জায়গায় দর্শক দেখার ক্ষমতা দেখার গুণ একমাত্র কার আল্লাহ সুবাহান না কোন নবীর আছে হজরত আদম আলাই সালাম নোয়া আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম হজরত ইয়াকুব আলাইসালাম মুসা আলাইসালাম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কোন পীর মাসায়কের ক্ষমতা আছে কোন অলি বুজুর্গ হক্কানি উলামা ইকরাম যে সারা বিশ্বের মধ্যে কোথায় কি হতেছে সব দেখতেছেন উপস্থিত আছে এই ক্ষমতা কোন পীর মাসায়কেরও নাই কোন বুজুর্গ কোন নবী আম্বিয়া আলী সালাত সালামেরও ছিল না এই আকিদা এই বিশ্বাস তো আমাদের আছে কিন্তু আমাদের মধ্য থেকেই এক জাতি যে কোনো মানুষ আমারই ভাই আপনারই ভাই না জানার কারণে না বোঝার কারণে বলে ফেলতেছি যে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান সর্বত্র দেখার ক্ষমতা রাখেন তা আল্লাহ তালার গুণের সাথে যদি কোনো মানুষকে গুণান্বিত করা হয় তাকে কি বলে ভাই শিরিক বলে আল্লাহর গুণের আল্লাহ তালার যে সমস্ত গুণ আছে এই গুণ যদি কোনো মানুষের দিকে ইঙ্গিত করা হয় মানুষের সাথে মিলানো হয় তাহলে তাকে কি বলবে শিরিক বলে আল্লাহ তালা কপাল দিছেন চেহারা একমাত্র এই কপালটা কার জন্য রাখছেন আল্লাহ তালার জন্য আল্লাহ তালাকে সিজদা করব এখন আমি যদি এই চেহারা কোনো মাজারে কোনো বাবার দরবারে কোনো পীরের পায়ের মধ্যে কপাল লাগাই তাহলে এটা কি হবে শিরিক হবে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান সর্বত্র হাজির নাজির সবকিছু আল্লাহ তালা দেখেন জানেন শোনেন এই ক্ষমতার অধিকারী যদি কোনো নবীকে বানায় কোনো বুজুর্গকে বানায় তাহলে এটা কি হবে শিরিক হবে শিরিকের গুণা হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাজির নাজির না বাকি আমাদের মধ্য থেকে একদল যে কোনো মুসলমান ভাই এই না জানার কারণে না শোনার কারণে না বোঝার কারণে আমরা বলে দিচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাজির নাজির সর্বত্র বিরাজমান কি জন্য এর পিছনে তাদের একটা জুড়ি যুক্তি খোড়া যুক্তি ল্যাংড়া মানুষ যেমন হাঁটতে পারে না ভ্যান ছাড়া একজনকে ধরা ছাড়া ঠিক তেমনি একটা যুক্তি তারা পেশ করে থাকে যে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের ছায়া ছিল না যার কারণে আল্লাহর রসুলকে তারা নূরের তৈরি বলে দাবি করে থাকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে তারা হাজির নাজির সর্বত্র বিরাজমান ক্ষমতার অধিকারী বলে তারা দাবি করে থাকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছায়া ছিল কি না এই ব্যাপারে আমাদের মতামত কি আহলে সোননাথ জামাতের মতামত কি হকানি ওলামা ইকরাম পীর মাসায়কের মতামত কি আহলে সুন্নাত অল জামাতের মতামত পাঁচশত বছর পর্যন্ত যত কোরআন হাদিসের কিতাব আদি ছিল সরি দলিল আদিল্লা যা ছিল এই পাঁচশো বছরের ভিতরে আল্লাহ রসুল থেকে নিয়ে পাঁচশো বছর পর্যন্ত এ পর্যন্ত কোনো কিতাব আদিতে কোনো দলিল আদিতে পাওয়া যায় নাই যে আল্লাহর রসুল নূরের তৈরি ছিলেন আল্লাহর রসুলের ছায়া ছিল না উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাজির নাজির ছিলেন সর্বত্র বিরাজমান ছিলেন এ জাতীয় এই মিথ্যা বানোয়াটি কথাবার্তা পাঁচশত বছর পর্যন্ত কোনো কিতাব আদিতে ছিল না পাঁচশত চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হিজড়িতে এক তথা কথিত আলেম তিনি সর্বপ্রথম তার কিতাবের মধ্যে লেখা শুরু করলেন যে উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হাজির নাজির উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছায়া ছিল না উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নূরের তৈরি মাটির তৈরি নয় তো পাঁচশত বছর পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ইন্তেকালের পরে বিদায়ের পরে কোন ওলামাই ক্রাম কিতাবি এলেম কোরআন হাদিস বুঝতেন এমন কোন আলেম কি দুনিয়ায় ছিল আপনাদের মতামত কি রসুলের বিদায়ের পরেই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবাই ক্রাম ছিলেন খোলাফায় রাশেদা বদরি সাহাবা ইকরাম সম্মানিত সাহাবা ইকরামরা উপস্থিত ছিলেন তারা কি জানতেন না তারা কি কোরআনের তফসিরের মধ্যে তারা বের করতে পারেন নাই কোরআন হাদিসের ব্যাখ্যায় তারা কি বোঝেন নাই যে রসুলের ছায়া ছিল না রসুল নূরের তৈরি রসুল হাজির নাজির এগুলা কি তারা জানতেন না যেহেতু কথার কারণে কথা আছে পাঁচশত চুয়াল্লিশ হিজড়িতে যখন এই কথাগুলা আবিষ্কার শুরু হলো লেখালেখি শুরু হলো তাহলে বোঝা যায় তার পূর্বে যে সমস্ত সাহাবা ইকরাম ছিলেন তাবিন ছিলেন তবে তাবিন ছিলেন যারা ছিলেন তারা কেউ কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝেন নাই নাউজুবিল্লা অথচ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে ঘোড়া ছাত্র হজরত সৈয়দনা আবু বকর রাজি আল্লাহ আনহু সৈয়দনা ওমর ইবনুল খত্তাব সৈয়দনা ওসমান সৈয়দনা হজরত আলী রাজি আল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবনে মসুদ রাজি আল্লাহ আনহু রঈসুল মুফাসরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবনে ওমর তেনারা কি ওই যুগে ছিলেন না ছিলেন কোরআন হাদিস তেনারা বুঝতেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস আনহুর কে রইসুল মুফাসির সমস্ত মুফাসিরদের নেতা বলা হয় তার কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দুয়ার কারণে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের খেদমত করছিলেন আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে দোয়া করছিলেন আল্লাহ আল্লিমহুল কিতাব আল্লাহ কিতাবের সূক্ষ্ম জিনিসগুলা তুমি তাকে দিয়ে দাও আল্লাহ তালার সাথে সাথে ইবনে আব্বাসের সিনাকে খুলে দিলেন সুবাহান আল্লাহ তো হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু কোরআনের আয়াতের ব্যাখ্যা বোঝেন নাই যে আয়াতে বলা হয় যে আয়াত দিয়ে বর্তমান যুগের কিছু মুসলমান ভাইরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে মানুষকে ধোকার মধ্যে ফেলতেছে যে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম হাজির নাজির ছিলেন রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম নূরের তৈরি ছিলেন মাটির তৈরি নয় রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের ছায়া ছিল না রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম সর্বত্র বিরাজমান ছিলেন সব কিছু রসুল দেখতেন এই যে কোরআনের অপব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা তারা করতেছে হজরত ইবনে আব্বাস মনে হয় বোঝেন নাই নাওজুবিল্লাহ যেই সাহাবির ব্যাপারে আল্লাহ রসুলের দোয়া সেই সাহাবি বুঝলেন না আর আমি আর আপনি কার ছেলে কার কি যার কোনো কি নাই নাম নিশানা নাই যার কোনো অস্তিত্বই নাই আমি আপনি বুঝে ফেললাম কোরআন হাদিসের ব্যাখ্যা যে আমি আপনি দলিল পেশ করতেছি আলাম তারা কৈফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল যে রসুল্লাহ সাল্লাল্লাহু সর্বত্র বিরাজমান সবকিছু রসুল দেখেন সারা বিশ্বের কোথায় কি হইতেছে আল্লাহ রসুল দেখতেছেন রজায় আথারে বসে সবকিছু রসুল জানেন সর্বত্র বিরাজমান আমার এখানে রসুল উপস্থিত হতেছেন যার কারণে আমি চেয়ারকে সাজায় রাখলাম আমার ঘরের মধ্যে আমি সুন্দর করে দুরুজ শরীফের মিলাদের অনুষ্ঠান করে সুন্দর করে সিয়ারকে সাজায় রাখলাম যে আল্লাহর রসুল উপস্থিত হবেন নাউজুবিল্লাহ তাহলে আলাম রব্বু কাবি আসহাবিল ফিল হজরত ইবনে আব্বাস বুঝেন নাই আবদুল্লাহ ইবনে মাসুদ বুঝেন নাই হজরত আবু আকর ওমর উসমান আলী হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তেনারা কি বুঝেন নাই বুঝছিলেন ওই যে শুরুতে আমি বলে আসছি অকুল কৌলান সাদিদা সত্য কথা সরল কথা বলো জেনে শুনে তারপরে বলো আমরা যারা বলতেছি যে রসুল নূরের তৈরি রসুল হাজির নাজির রসুলের ছায়া ছিল না রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সর্বত্র বিরাজমান যা কিছু বলতেছি এই বলাগুলা না জানার কারণে না বোঝার কারণে সাথে সাথে অতিভক্তি কথায় আছে না অতিভক্তি চোরের লক্ষণ হজরত ইসা আলাই সালাতামের যুগে মানুষের মধ্যে ঈসা আলহ ইসলামের উন্মতের মধ্যে তিনটা দল ছিল তিন গ্রুপ হয়ে গেছিল এক গ্রুপ হজরত ঈসা আলহ ইসলামকে সম্মান করতে করতে এত দূরে উঠায় ফেলছিল যে মিন সালাহা যে আল্লাহ তালার আল্লাহ খুদা তিনজন আল্লাহ তিনজন তার তৃতীয় একজন হলেন হজরত ঈসা আলহ ইসলাম নাউজুবিল্লাহ আবার প্রশংসা করতে করতে বলে ফেলছিল তারা দাবি করছিল হজরত ইসা আলাই সালাম আল্লাহ তালার পুত্র নাউজবিল্লা আরেক দল ইসা আলাই সালামের বদনাম সমালোচনা করতে করতে ঈসা আলাই সালামকে একেবারে নিচে নামায় ফেলছিল তারা দাবি করছিল তারা বলতেছিল যে ঈসা আলাই সালাম যারো সন্তান নাউজবিল্লা এই দুই গ্রুপ অকৌল কৌলান সাদিদা এই আয়াতের বাহিরে তৃতীয় একটা দল ছিল যারা বলতো যে হজরত ইসা আলাই সালাতাম আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার প্রেরিত একজন রসুল তারা ছিল হকের উপরে ঠিক তদ্রুপ আমাদের সমাজে এই যুগে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারেও তিনটা দল হয়ে গেছি আমরা এক দল রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের সম্মান করতে করতে ভক্তি করতে করতে আল্লাহ রসুলের ইজ্জত দিল একেবার কলিজা ফাটায় ফেলতেছি শুকনা ময়দানের মধ্যে শরীরের থেকে রক্ত বের করে ফেলতেছি আত্মহত্যা করতেছি রসুলের জন্য আছে কিনা এমন এক দল আমরা বলতেছি যে রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান নাউজুবিল্লাহ সর্বত্র বিরাজমান থাকার ক্ষমতা অধিকার কার আল্লাহ সমস্ত কিছু দেখার ক্ষমতা একমাত্র আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ইজ্জত করতে করতে মোহাব্বত করতে করতে এত উপরে উঠায় ফেলছি যে আল্লাহর সাথে মিলায় ফেলছি নাউজুবিল্লাহ দ্বিতীয় এক দল যারা উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হকানি উলামা ইকরামের সাহাবা ইকরামের দোষ আলোচনা করতে করতে উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের পর্যন্ত দোষ আলোচনা করে রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সানে আল্লাহ তালা সুরায় নসর ইদা অবতীর্ণ করলেন আর সেই সুরার তফসির ব্যাখ্যা আমি করে দিলাম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ তাআলা রাসূলকে করতে বলছেন কি জন্য ইস্তেকফার করতে বলছেন আমি ব্যাখ্যা করলাম যে আল্লাহ রসুল অনেক গুণা করছেন রসুলের দ্বারা অনেক গুণা হয়ে গেছে কি জন্য রসুলের দ্বারা গুণা হয়েছে কেন রসুলের দ্বারা গুণা এজন্যই আল্লাহ তালা করাইছেন যে রসুল নূরের তৈরি নয় মাটির তৈরি যদি নূরের তৈরি হয় ফেরেস্তাকুল তাদের কোনো গুণা নাই রসুল নূরের তৈরি না মাটির তৈরি মাটির তৈরি মানুষের গুণা হতেই পারে তো রসুল যে মাটির তৈরি এটা বোঝানোর জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে রসুলের দ্বারা কোন কোন গুণা করাইছেন আর সেই গুণা মাফ করার জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে রসুলকে আদেশ করছেন আপনি আল্লাহর পবিত্রতা বয়ান করতে থাকেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তফার করতে থাকেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোন গুণা করছিলেন এই কয়জনই মনে হয় আল্লাহ রসুল কোন গুণা করেন নাই গুণা করেন নাই নাউজুবিল্লা না গুণা করলে নাউজুবিল্লা যদি কেউ বলে রসুল গুণা করছেন তাহলে কি সমস্ত গুণা আমি মাফ করে দিলাম সোহান দ্বিতীয় একদল যারা রসুলকে মাটির তৈরি বানাইতে যে রসুলকে একেবারে কি গুনায় লিপ্ত করাই ছাড়ছেন একদল রসুলকে ভক্তি করতে করতে আল্লাহর সাথে মিলায় ফেলছেন এ দল কি ঠিকের উপরে আছে হকের উপরে আছে হকের উপরে নাই কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে তারা দ্বিতীয় দল যারা বলতেছে রসুল গুনাহে লিপ্ত ছিল নাউজুবিল্লা রসুলের দ্বারা গুণা হয়েছে যার কারণে আল্লাহ তালা ইস্তেকফার করতে বলছেন এই দল না হক এই দল কোরআন হাদিসের অপব্যাখ্যা করছেন তৃতীয় এক দল আছে যারা যাদেরকে বলা হয় আহলে সুন্নাত অল জামাত আমি দাবি করতে পারি আহলে সুন্না অল জামাত পিঠের মধ্যে আহলে সুন্নাতল জামাত লিখে পিঠের মধ্যে একটা পোস্টার লাগাই দিলাম বা আমার নামের শুরুতে নামের শেষে সব জায়গায় আহলে সুন্না অল জামাতের আমির আহলে সুন্নাত অল জামাতের সেক্রেটারি নাইবা আমির লাগাই দিতে পারি কিন্তু আমি আসলেই আহলুসুল্লাহ জামাতের সদস্য কিনা তাও সন্দেহ আছে কি জন্য আমি দাবি করতেছি সুন্না ওয়াল জামা সুন্না সুন্নাত ওয়ালা যার দ্বারা উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট কোনো একটা সুন্নত যার থেকে ছুটবে না সমস্ত সুন্নতের উপরে যে ব্যক্তি আমল করবে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ যে করবে তাকেই একমাত্র বলা যায় আহলুসন্না অল জামাতের অধিকারী সদস্য যার সদস্য ছিলেন হজরত সাহাবা ইকরাম হজরত তাবিন তবে তাবিন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের জীবনের মধ্যে আছে যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের মৃত্যুর পরে যখন দাপন করা হয়েছিল খরতাং নামক স্থানে সাথে সাথে তিনার কবরের থেকে মিসকাম্বারের ঘ্রাণ আসতেছিল তৎকালীন যুগে যে সমস্ত ওলামা ইকরাম ছিলেন হকানি ওলামা ইকরাম তারা বললেন যে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নতের পূর্ণ অনুসারী ছিলেন যার কারণে আল্লাহ তালা কবরের মধ্যেও ওরকম ফজিলাত দিয়ে দিচ্ছেন সুবাহান তো সুন্নাত আহলে সুন্না ওল জামা সুন্নাতের যারা অনুসারী সুন্নাতের উপরে যারা আমল করে তাদেরকে বলা হয় আহলু সুন্না ওল জামা যারা আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে পূর্ণ বিশ্বাস পূর্ণ আকিদা রাখে আমার আকিদা যে আল্লাহ রসুল হাজির নাজির সর্বত্র বিরাজমান আমি যদি এখানে দুরুদের মজলিস কায়েম করি মিলাদের মজলিস কায়েম করি রসুল উপস্থিত হন আমার বিশ্বাস আর আমি দাবি করতেছি আহলুসুল্লাহ জামাত সঠিক হবে এই দাবি কি মিথ্যা দাবি সেজন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে সাত করছেন ওমা কুন্তালিহিম ইজ আজমাউ আমরহম অহম ইয়াম কুরুন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে হাজির নাজির ছিলেন না সর্বত্র বিরাজমান ছিলেন না তার প্রমাণ হিসাবে আল্লাহ ইরশাদ করেন যে যখন হজরত ইউসুফ আলী ইসালামকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয় তার ভাইরা কূপের মধ্যে ফেলে দেয় তখন আপনি উপস্থিত ছিলেন না আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম যা আলিকামিন আম্বাইল গাইব গাইবি খবর আমি আপনাকে জানাই দিলাম রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের ব্যাপারে পূর্ণ বিশ্বাস যে রসুল হাজির নাজির নয় নূরের তৈরি নয় মাটির তৈরি বাকি মাটির তৈরির মধ্যে নূরের সংমিশ্রণ ছিল রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের ছায়া ছিল এই আকিদা পোষণ করে সঠিক কথা বুঝে জেনে বলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে